धर्म प्रज्जित प्रज्जितकैत्तवत्र परमो निरमसरानमसतां वेद्यं वास्तवमत्र वस्तु शिवदं तपत्रयोन्मूलनं श्रीमद्भागवते महामुनिकृते किं वा परेरीश्वरः सद्यो हृदि अवरुद्धति अत्र কৃতিভি শুশ্রুভি শুশ্রুষুভিস্তৎক্ষণাৎ ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মসরণম সত্যাম বেদ্যাম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিবিহি সুশুশুভি তৎক্ষণাৎ ধর্ম যেগুলো এই জগতে সমস্ত ধর্মের একটা স্বরূপ ধারণ করে তোমাদের কাছে উপস্থিত রয়েছে কালকেও আমরা গোকর্ণজির কথা বলতে গিয়ে শুনেছিলাম পিতাশ্রীকে বলছেন ধর্মম ভজস্ব সততম প্রজলোক ধর্মান ধর্মম ভজস্ব সততম তজলোকধর্মম সেবস্ব সদপুরুষান জহি কামতৃষ্ণাম এখানে তথাকথিত যেটাকে ধর্ম বলে তোমরা জেনে এসছো মনোধর্ম দেহধর্ম সমাজ ধর্ম এই সমস্ত লোক ধর্ম এগুলোকে সব ফেলে দাও ইউজলেস এগুলো কোনো মূল্য নেই বাস্তবিক পক্ষে যে ধর্ম ধর্মের যদি বাস্তব স্বরূপ তোমাকে খুলে দেখানো হয় যদি যোগমায়া দেখায় তাহলে দেখবে একমাত্র আত্মধর্ম যেটা তোমার ভেতরে যে আত্মা রয়েছে তার যেটা ধর্ম বাস্তব স্পন্টেনিয়াস স্বাভাবিক যেটা ধর্ম সেটা ভগবানের সেবা করা তোমার যে আত্মা আত্মা ধর্মটা কি ভগবানের সেবা করা আমি একটু আগেই প্রমাণ করেছি তোমার ইন্দ্রিয়গণ সমস্ত সেই প্রাণটাকে রক্ষা করার জন্য ব্যস্ত তাহলে ভগবানের সেবা করার জন্য তুমি ব্যস্ত কেন থাকবে না যখন ভগবান বলছেন মামেই বংশ জীব জীবভূত সনাতন তারা তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সেবা করছে তোমার বলতে তুমি আমি এটা কাকে বলছো সেই আত্মাটাকে তোমার তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেন স্বাভাবিকভাবে তোমারই সেবা করছে হাতটা তুলে খাবারটা মাথায় দিচ্ছ না ঠিক খাবারটা তুলে এখানে যায় আবার তেলটা যখন মাকে তখন মাথায় দেয় কোটা কোথায় শিখ জানে ওটা ভুল হয় না <laughs> তাহলে এটা কে করাচ্ছে মানে এই যে প্রাণটাকে রক্ষা করার জন্য যে যে ক্রিয়াকর্ম তো ইন্দ্রিয়গুণ অটোমেটিক স্পন্টেনিয়াস করছে কিন্তু আশ্চর্য মায়াদেবীর এমন প্রভাব তোমার চিরকাল অনন্তকাল তোমার একটাই duty one single duty is there with you তোমার একটা ডিউটি তোমার দ্বিতীয় কোনো ডিউটি নেই এটা হচ্ছে কি ভগবানের সেবা করা সেটা ভুলে গেছে তোমার অন্য কোনো কর্তব্য তুমি কোন কোন কর্তব্য চিন্তা করছো বাড়ির চিন্তা এটা তো বোকা তোমার একটাই ডিউটি তোমার ডিউটি একটা ভগবান গুরু বৈষ্ণব ব্যাস নাম ধাম এগুলো ভগবানের সঙ্গে জড়িত ভগবানের সেবা ছাড়া তোমার অপর কোনো ডিউটি যদি কেউ বোঝাতে যায় তার মুখে ঝেঁটা মারো মিথ্যে কথা বলছে তোমার অন্য কোনো ডিউটি নেই একটাই ডিউটি কিন্তু মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায় সাধুগুরু কৃপা বিনা না দেখিও মায়াদেবীর এমন প্রভাব তোমাকে অন্যরকম বুদ্ধি করে দিয়েছে দিয়ে যেটা নয় মেয়তে অনায়া ইতি মায়া যেটা নয় সেই সেবার দিকে দিয়েছে তোমার সংসার সেবার কথা তো বলেনি হ্যাঁ সংসারটা যদি কৃষ্ণের সেবা হয় তাহলে খুব সংসার করো কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার জীবে দেয়া কৃষ্ণ নাম সর্বধর্মসা কিন্তু তুমি কি কৃষ্ণের সংসার করছো করলে কোনো কথা নেই কৃষ্ণ সংসার করা হয় না কৃষ্ণ সংসার ভক্তিবিনোদ ঠাকুর করেছিলেন কৃষ্ণ সংসার করেছিলেন শিবাস পণ্ডিত করেছিলেন তো কৃষ্ণের সংসার করেছিলেন অদ্বৈত গোসাই কৃষ্ণের সংসার করেছিলেন শিবানন্দ সেন তাদের যে যত ছেলে পেলে যা কিছু তুমি দেখছি এত ছেলে পেলে হ্যাঁ তোমার মতো ছেলে পেলে নয় শিবাস পণ্ডিতের শিবানন্দ সেনের এতগুলো ছেলে পেলে সব হচ্ছে ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত নিযোজন এগুলো কেউ মাথায় ঢুকবে না এগুলো ব্যাখ্যা করতে হবে অনেক আমার সময় নাই প্রতিবাদের গ্রন্থ আদিতে সব লেখা হয়েছিল ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত নিযোজন ওগুলো কোনো ছেলেপেলে নয় তুমি দেখছো ছেলেপেলে সব কৃষ্ণের সমস্ত কৃষ্ণের কৃষ্ণ কৃষ্ণের সংসার করা অত সোজা নয় মুখে বলা যায় আমি কৃষ্ণের সংসার করছি কিন্তু বিচার করলে দেখা যায় তোমার ভুল হয়ে যাচ্ছে কৃষ্ণের সংসার হচ্ছে না তাহলে কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার জীবে দেয়া কৃষ্ণ নাম সর্বধর্মসা এটারও অনেক ব্যাখ্যা আছে তার এ ধর্ম কাকে বলছে বলছে একমাত্র আত্মধর্ম যেটাকে বলছো সেটি হচ্ছে ধর্ম যেটাকে ভাগবত ধর্ম বলছো যেটাকে আত্মধর্ম হচ্ছে ওটা ছাড়া জীবের দ্বিতীয় কোনো ধর্ম নাই কিন্তু আছে বলে মনে করছে ও বলছে আমার বুদ্ধ ধর্ম জানেন ও বলছে আমার খ্রিস্টান ধর্ম ও বলছে আমি মুসলিম ধর্ম পালন করি আরে ধর্ম এত হলো কী করে ভক্তিনাথ ঠাকুর বলছেন পূর্ব সংস্কার অনুযায়ী যে যে লেভেলে উঠেছে যে যে স্টেজে উঠেছে up to that point he can realise যে যেই পর্যন্ত স্টেপ পর্যন্ত উঠেছে এখান থেকে সিঁড়ির এক সিঁড়ির একতলা পর্যন্ত উঠলে পুরো বাজারটাকে দেখতে পাচ্ছ না ওই সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ আর ওই কতগুলো ওই সব হ্যাঁ গাছগাছালি দেখতে পাচ্ছ আর যখন দোতলায় উঠছে তখন অনেকটা দেখা গেল চারতলায় উঠে দেখ বাবা ওই হাই রাস্তা হাইওয়ে দেখা যাচ্ছে তাহলে যে যতটা পর্যন্ত উঠবে তার কাছে সেটা সত্য সেটা নিয়ে লড়াই করে লাভ নেই একটা মুসলিম ভাইকে আমি মারতে আরম্ভ করলো দুমদাম করে তুই কেন মুসলিম দাদি আরে কী বোকারে বাবা ও যেটা করছে করতে দাও ও যেটা করছে ওটা করতে দাও ও করুক কিন্তু ওর যখন আমার কথায় শ্রদ্ধা হবে তখন স্বাভাবিকভাবে চলে আসবে কত মুসলিম ভাই এসছে কত মুসলিম ভাই এসছে ভাগবত ধর্ম যাজন কথা আসেনি আর আমাদের চৈতন্য মহাপু পার্শ্ব হরিদাস ঠাকুরের কথা তো লেখাই রয়েছে আত্মধর্মতে কোনো জাতিভাতির কোনো বিচার আমরা বলছি না কিন্তু যার যেটা অনুভব হবে সেই অনুভবে করে মারধর করলে তো হবে না যোগ করে হবে না এটা অনুভবের বিষয় তোমার যদি ক্ষমতা থাকে তুমি যদি বড় সাধু হও তার মধ্যে অনুভব সঞ্চার করো কে কত বড় সাধু মানে যে যত নিজে অনুভব করেছে অপরকে অনুভব করিয়ে দিয়েছে আমি এ সম্বন্ধে গুরুতত্ত্বের ব্যাখ্যা বলেছিল কোথায় করব তোমার সময় কই আর স্থানই বা কই এগুলো করো আয়োজন আশ্চর্য হয়ে যাবে সেই সাধু হলো সাধু সেই গুরুদেব হলো গুরু যে শিষ্যকে চিত ভাবনায় উন্মেষিত করতে পারে সব গেঁজা খেয়ে পড়ে রয়েছে যে গুরুদেব শিষ্য বানিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার একটার ভেতরেও কোনো চিত ভাবনা উন্মেষ করে সব মিথ্যে কথা সে গুরু হতে পারে না হয় না চিত ভাবনা উন্মেষ করতে পারবে বৈষ্ণবের কাছে ওইটি তো রয়েছে সম্পত্তি অনন্ত সম্পত্তি তা না তো হবে না তো কোন আলোচনা করছিলাম এখন হ্যাঁ কোনো মুসলিম ভাইকে তার যে অবস্থায় রয়েছে সে রিয়ালাইজেশন ভাঙতে হবে না কিন্তু আমরা স্বাস্থ্যকারদের বিচাতে পাই যে যাবৎ লোহাকে স্পর্শী স্পর্শ করি না করে হেম যতক্ষণ লোহাকে স্পর্শ করে সেই পাথরটা সোনা না করছে তাবৎ স্পর্শমণি কেহ নাই চিনের আছে না সুন্দর লোহাকে স্পর্শ করি যাবৎ না করে হে মেরাম একটা সুন্দর আছে আমি বলি কিন্তু এখন ভুলে গেলাম তাব স্পর্শমণি কেউ নাই চিনে স্পর্শমণি ততক্ষণ ততক্ষণ পর্যন্ত চেনা যাবে না এটা যে স্পর্শমণি যেই দেখবে এটা লোহাকে শোনা তার স্পর্শমণি যে সাধু সংস্পর্শে তোমার ভেতরে পরিবর্তন আসবেই এখন যদি তুমি অপরাধ করো তাহলে আসবে না অপরাধ করলে পরে মহামহা সাধুর কাছে থাকলেও কিছু হবে না কিন্তু স্বাভাবিকভাবে জগতের যে কোনো লোক সেই বৈষ্ণবের কাছে মহাপুরুষ সেই সাধুর কাছে এসে যদি তার জীবন পরিবর্তন হয় নিশ্চয়ই জানবে সে কিন্তু সাধারণ নয় যাবৎ লোহাতে স্পর্শী হেম নাহি করে তাবৎ স্পর্শমণি কেহ নাহি চেনে এই শ্লোক বেরিয়ে গেছে বুদ্ধি কম চিন্তা শক্তি কম ভুলে যায় অনেক কিছু তাহলে ততক্ষণ পর্যন্ত চিনতে পারবে না কিন্তু সাধুকে চেনবার লক্ষণ হলো দেখো হরিদাস ঠাকুরের হ্যাঁ সে তো আছেই হরিদাস ঠাকুর দেখো ওই পতিত বেশ্যাকে কিভাবে তিন দিন হরিনাম শুনে মহাসাধু বাণিজ্য কি করলো হরিদাস ঠাকুর তাকে কি করলো সোনা ছিল স্বাস্থ্যকাররা বিচার করে বলছেন হরিদাস ঠাকুর তাকে সোনা বানায়নি আলাদা একটা স্পর্শমণি বানিয়ে দিয়েছে আর আলাদা একটা টাচ স্টোন স্পর্শমণি বানিয়ে দিয়েছে যে ও আবার যাকে হাজার হাজার লোককে স্পর্শ করে সে সোনা হয়ে যায় তাই তো চৈতন্য ভাগবত কি বলছে হ্যাঁ বলছে হাজার হাজার লোক লক্ষ হীরা হ্যাঁ তার দর্শনের করতে লক্ষ লক্ষ লোক সব আসছে বড় বড় মহান্তি তার দর্শনেতে জানতি বড় বড় মহান্ত তারা আবার তার দর্শনের জন্য যাচ্ছে তার চরণে কৃপা নেবে বড় তাকে কী করলেন সোনা বানালো সোনা নয় তাকে একটা স্পর্শমণি বানিয়ে দিয়েছে ও আবার হাজার হাজার লোকে স্পর্শ করছে এটা হয়ে যাবে মহাপ্রভু এটি চেয়েছিলেন আমার দুর্ভাগ্য আজকের দিনে কেউ এটা মানতে চাইছে না সবাই সহজিয়া পথে চলবে আমাদের গৌরী মঠে কিন্তু এটি ধর্ম ছিল কিন্তু একে অপরের প্রতি কেউ অনুভব রাখছে না পুরো উল্টো পথ মহাপ্রভুর ইচ্ছাটাই চৈতন্য গৌরী আমাদের এই গৌরী মঠে রয়েছে মহাপ্রভু চেয়েছিলেন একে অপরকে স্পর্শ করে স্পর্শমণি করবে তারা আবার লক্ষ লক্ষ লোকে উদ্ধার করবে হলো কই ইচ্ছা ছিল তাই মহাপ্রভু তাই করেছেন দেশে গ্রামে যেখানে যেখান দিয়ে গেছেন সেখানে লক্ষ লক্ষ লোককে তিনি কী করেছেন বৈষ্ণব করেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় তুমি যদি নিজে হতে পারো সেরম অবস্থায় উন্নীত হতে পারো তোমার যদি ক্ষমা গুণার থাকে একজন অন্যায় করেছে তোমার প্রতি যাক সে মা বাবা ছেড়ে বিদেশ থেকে এসছে অন্যায় করেছে যা সে ক্ষমা করার যোগ্য আমার তো মা বাবাটা কাছেই রয়েছে ও তো জন্মেও আর দেখতে পাবে না মা বাবা বাবা কি জানে না ক্ষমা গুণ তোমার আসলে যা ক্ষমা করে দেয় তখন আর দোষ দেখবে না তোমার করুণা আসবে হ্যাঁ ওকে একটা করুণা করার দরকার বৈষ্ণবের ধর্ম অন্যায় করলেও ক্ষমা করে দেবে এমন কোনো অপরাধ নাই যেটা বৈষ্ণব ক্ষমা করে না খালি একটা যখন মহামহা বৈষ্ণব অপরাধ করো তখন রেখে যায় তখন এটা রাখে বিরাট কিছু করে ফেললো তাহলে এখানে বলছেন সেই ধর্মের কথা যেটা হচ্ছে আত্মধর্ম ভাগবত ধর্ম নিত্য ধর্ম ধর্ম প্রজ্জিত কৈত্যব অত্র পরম নির্মল সারানাম সতম এর এক একটা অক্ষর ব্যাখ্যা করলে অনেক দিন সময় লাগে ধীরে ধীরে সেই ধর্মটার কথা এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে আত্মধর্ম ভাগবত ধর্ম ধর্ম যেটাকে প্র উজ্জিত সেটার ব্যাখ্যা করতে গিয়ে শিল শিরস্বামীপাত বলছেন প্র উজ্জিত প্রো শব্দেন মোক্ষ বাঞ্ছা ওপি নিরস্তিকৃত প্রো শব্দের দ্বারা মোক্ষ বাঞ্ছা পর্যন্ত একবারে ঝেঁটিয়ে ফেলে দেওয়া হয়েছে নিরস্ত করা হয়েছে একদম থাকবে না ধর্ম অর্থ কাম মোক্ষ আদি এই সব তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈত্যব প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান ধর্ম অর্থ কাম মোক্ষ আমি যদি এইগুলো একটা একটা করে ব্যাখ্যা করে পাগল হয়ে যাবে কারণ অবাক কর নিজের যে দুল দুর্বলতা আমি যে কত ভুল করছি সেটা প্রমাণ হবে সমাজের লোক অনেক বড় বড় স্তরে উঠেছি বলে দাবি করছে কিন্তু বাস্তবিক প্রমাণ করে দেখবে ধর্ম অর্থ কাম মোক্ষ এর বাইরে খেয়ে যেতে পেরেছে তার মধ্যে মুখ্য ছেড়েই দাও মুখ্যের কথা কেউ ভাবেই না ধর্ম অর্থ ধর্ম কি জন্য করে ধর্ম কিছু ধর্মকর্ম সামান্য দৃষ্টি করে কাম এবং মুখ্য কাম অর্থ অর্থ অর্থ লাভ করবে তারপর তারা কাম কাম ভোগ করবে ধর্ম কিছু কর্মকর্ম টুকটাক করবে তাদের লক্ষ্য হলো ধর্ম অর্থ আর কাম তার মধ্যে ধর্ম যেটা সামান্য ধর্মকর্ম এগুলো সেটা সেই আত্মধর্ম নয় সেই ধর্মকর্ম করার পর তারা আশা করবে ওর দ্বারা আমার অর্থনৈতিক সচ্ছলতা বাড়বে যত আমি এইসব করব তত বেশি করে পয়সা আসবে আর পয়সা এলে কাম ভোগ করব মোক্ষ পর্যন্ত কেউ যেতেই পারে না আর যেখানে মোক্ষ বাঞ্ছাকেও ঝেঁটিয়ে তাড়ানো হয়েছে এবার বুঝে দেখো কোন রাজ্যে আছে লোকে রামচন্দ্রের এই চারটে ফর্মুলা বলা হয়নি আর বলার দরকার নেই পরে আলোচনা করব। অনন্তকাল তো এই কথাই আলোচনা করতে হবে আমার আর কাজ কি <laughs> লেখো আর বলো সেখানে বলছেন যে ধর্ম এটা প্রজ্জিত কৈত্য কিতব হচ্ছে আত্মবঞ্চনা এই আত্মবঞ্চনা ধর্ম অর্থ এবং কাম এটা আত্মবঞ্চনা এগুলো দ্বারা কোনো লাভ হয় না সুবিধে পাওয়া যায় তুমি যদি সকাল থেকে উঠে বলো আমি বেশি করে সবস্তুতি করব। গোপাল বলবে আমার কি সুবিধে করলি তুই তুই যে সকালবেলা ওটা বোঝে বোঝে গঙ্গা গঙ্গা করে সবস্তুতি করলি আমার খিদেতে পেট জ্বলে যাচ্ছি রান্নাঘরে গেলি না যা দূর হ রাগানুগ ভজনের সঙ্গে এবার পার্থক্যটা এক চুটকিতে বুঝে যাবে তুমি কি বলতে চাইছি আমার সূর্যকুণ্ডে একটা আমার একটা পরম সন্তোষ সিং একজন গুরু ভাই গুরু ভাই হলো আমার কাকা গুরুর সে এসে দেখে সকাল থেকে অ অ করে দু ঘন্টা পাঠ করবে এদিকে ভগবানের পেট জ্বলছে পুজো কখন করবে কি করবে আমি বলি এটা বৃন্দাবন বাবা তুই কোথায় রয়েছ বলো মা এটা না করলে আমার আমার ভালো লাগে না আর তোমার ভালো লাগে না লাগে আমরা তো জানতে চাই ভগবানের কি ভালো লাগে না লাগে সেটা খবর নাও বুঝতে পেরেছো যেখানে ভগবানের সুখের সন্ধান চিন্তা করবে সেখানে সংকীর্তনে গেলে আমি যদি মৌন না ধারণ করলে ভগবান বেশি সন্তুষ্ট হয় এখানে মৌন থাক আমার চুলোই যাক এটা তো আমার সুবিধা আমি ঢুকে থাক কী হবে এখানে কথা বলাটাই সেবা হয়ে যাবে যেখানে ভগবানের সুখের অনুসন্ধান সেখানে যা বৈষ্ণবগান সেটাই অনুকূল সংকীর্তনে গেলে যদি দশটা লোক তোমার কণ্ঠস্বনী ধুনে শুনে একটু কানে যায় তাহলে তোমার বড় সেবা হয়ে গেল সংকীর্তনের এক ঘন্টা ঘুরে এল সেটা অনুভব করলে দেখবে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ নিজে সংকীর্তনে বেরোতেন কেন অবশ্য আচরণমুখী করতে হবে নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু সপার সৎ কী করেছে সংকীর্তন করতেন না নগর ভমিয়া গোরা আমার এলো বলে গাওয়ার সময় গায় হ্যাঁ আর সকালবেলায় কি গাও হ্যাঁ গৌরে গৌরাঙ্গ মহাপুর ও দিল অরুণ পূর্ব লাগে এরা তাতেই তাতে সবই গাইছি কিন্তু অনুভব নাই তুমি তো গাইয়াই গেলা যার পারলে তার পার ঢাকাই বাবাররা বলে আমাদের পূর্বপুরুষরা ঢাকার আমার এখানে সব কিছু আমি আর কাকে ভেঙাবো কাকে আমি মস্করা করবো আমি তো নিজেই কাজেই এখানে বক্তব্য হলো এই যে ধর্ম প্রজ্জিত কৈত্যব অত্র এখানে সেই ধর্মের কথা বলা হয়েছে যেখানে কোনোরকম রকম কিতব কৈতবর গন্ধ পর্যন্ত নয় একবারে মুছে দেয়া হয়েছে সেখানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই এটা ধর্ম প্রজিত প্র উজ্জিত ঊর্জাব্যত উর্জিত মানে হচ্ছে যেটা সমস্ত ইনফিল্ট্রেশন সমস্ত হেয় পদার্থকে সরিয়ে দিয়ে উজ্জ্বল বস্তুটা মাথা তুলে দাঁড়ায় সে উর্জিত মানে কুয়াশা ফুয়াশা সরে গিয়ে যখন জল করে সূর্য বেরোয় কুয়াশা সমস্ত কুয়াশা কেটে যায় এখানে ধরে নাও সমস্ত কিছু তোমার মায়া বা যা কিছু যা তোমার অনর্থ আদি সমস্ত কেটে গিয়ে পরিষ্কার রূপে দেখা যাচ্ছে এটাকে বলে ধর্ম প্রজ্জিত পরিষ্কার ধর্মটাকে দেখতে পাচ্ছ এইটি হলো আত্মধর্ম এটি হচ্ছে ভাগবত ধর্ম এটি কি ভগবানের সন্তুষ্টির বিধানের একমাত্র ওয়ে আউট বুঝে গেল এই ধর্মটার কথা নিরূপণ করা আছে এই শ্রীমৎ ভাগজী মহাপুরাণে অল্প কথায় আমি বললাম ধর্ম প্রজ্জিত কৈত্য অত্র পরম নির্ম সরানাম সতাম সতাম সৎ থেকে সৎবস্তুর যারা আরাধনা করেন সৎ বস্তুকে যারা আঁকড়ে ধরে রাখেন জীবনে যত বিপদ আসুক তথাপি যিনি সত্যকে ছাড়েন না সে আলটিমেটলি জয়যুক্ত হন যিনি বিপদ হলো মহারাজ কী করবো আমার প্রাণ চলে যাবে মিথ্যে কথা বলি কিন্তু বাসুদেব দেখা যায় ছেলেগুলোকে মেরে ফেলবে কংস তখনও কথা দিয়ে এলো যে আমি তোমায় কথা দিচ্ছি বোনটাকে মেরো না যত ছেলে জন্মাবে তোমার হাতে আমি দেবো স অনৃতাত অতিবিল্লল লেখা আছে স এই যে বসুদেবজি মিথ্যে থেকে এত ভয় পায় যে একটা যদি ছুরি কাটারি তার কাছে রাখো ভয় পাবেন লেখা আছে আমি বানিয়ে বলছি না স অনৃতাৎ অতিবিল্লনা এখন তো একটা সাধু যে কোনো কারণে মিথ্যে কথা বলবে আমার স্বার্থ নিয়ে দরকার কিন্তু জানে না এই যে মিথ্যাটা বললে তারপরে বৈষ্ণবরা তো বুঝতে পারবে সত্য কি তোমার অনন্তকাল নরক যেমন হবে ওই মিথ্যে কথা বলবার জন্য তোমার যে রিয়াকশান তুমি এত বোকা তুমি জানতে পারলে না তোমার কী রিয়াকশান হবে জন্ম জন্ম তোমাকে ভুগতে হবে এ ভেবেছে ছেলে খেলা এই ভেবেছে ছেলে খেলা আমি তাই দেখছি ছেলে খেলা ভেবেছি এই যে ভজনে এসছে খাও দাও কাঁসি বাজাও তুমধাম করে কি হলো রে বাবা সব কপুরের মধ্যে উড়ে গেল নাকি পরম পূজায় কেশব গোস্বামী আজকে আহ্বান করছে বারবার পায়ে ধরে তার মতো ব্যক্তি যদি জগতে আসেন খুব ভালো হয় সব দেখি খাওয়া দাওয়া আর কাঁসি বাজানো পড়ে গেছে আর টাকা জমা হ্যাঁ ছাদ্য হবে টাকা জমিয়ে তোমার কি করবে টাকা উৎপাত এখানে বলছেন নির্মা সরানম সতাম বসুদেবজি বলছেন কথা দিলেন কংসকে স অনৃতাৎ অতিবিল্লাহ সে মিথ্যে থেকে এত ভয় পায় যে ছুরি কাটারি যার মৃত্যু উপস্থিত ভয় পাবে না সে জানে ভগবান সব করে মিথ্যে কিন্তু বলতে পারে সে কংসকে কথা দিয়ে এলে এবং প্রতি পদে বাচ্চা যত প্রতি বৎসরে জন সব তার কাছে দিচ্ছে দিল কিনা তাহলে একে বলে সাধু এবার সাধু ডেফিনেশন বলতে গেলে অনেক বলে তো লাভ কি এই একটার দ্বারা অনুভব করতে পারছো বেশি বলে লাভ নেই সময় নেই তাড়াতাড়ি করে এগোতে হবে রকেটের মতো কত পড়েছে এই রকম ভাগবত শোনো তো লোকে এখন পৌপাত তো এইসব কথা বলেই দিয়েছেন পৌপাত এগুলো বলেই রেখেছেন আমরা বলবো না তো পৌপাত বলেই রেখেছেন যারা বহুপাত বলেছেন এই কথাটা শুনে রাখুন মুখস্থ করবেন যারা হরিকথা হরিভজনের নামে যারা হরিকথা হরিভজনের নামে জগৎবাসীকে বঞ্চনা করছে জগৎবাসী তাদের কাছ থেকে বঞ্চিত হতে চায় তাই তারা বঞ্চিত হয় আপনি যদি পরম সত্য বস্তু জানতে চান ভগবানের কাছে কাঁদেন আপনাকে চুলের মুটিতে সত্য জায়গায় নিয়ে আসবেই আসবে এই আমি বলে দিলাম আমার নিজের জীবনে পরীক্ষা করে দেখেছি এবং আমি আসার পর বলেছি দেখুন আমি এলাম কিন্তু আমাকে যেন কেউ নিজের ভোগের কাজে না লাগায় ওরা অবাক হয়ে গেছে কী কথা বলে রে বাবা আসবার সঙ্গে সঙ্গে এই কথা বলি তো তাহলে জন্ম জন্মদের বলে করে জেনে এসছে আমার তো জানি না আমি এসেই একটা কথা আমাকে যেন কেউ ভোগ না করে আমি একমাত্র গুরু বৈষ্ণবের ভোগের বস্তু সেবা করব। কেউ কাউ নিজের স্বার্থের জন্য কাজে লাগাবে আর সেটাকে সেবা বলবে বলে এটি সেবা আমি মেনে নেব না এই কথা বলে এলাম জন্ম জন্ম ধরে যাদের সংস্কার আছে কপাল ভালো তারা বুঝতে পারে সেই জন্য বলছেন নির্ম সারানাম সত্যাম সাধু বস্তু সাধু ব্যক্তি যারা তাদেরই এটা নির্মসর মৎসর কথাটার ব্যাখ্যা হলো অপরের উন্নতিকে যিনি সহ্য করতে পারে না সেটাকে বলা হয় মৎসরতা অপরের একটু উন্নতি হলেই তোমার মধ্যে যদি জ্বালা চলে আসে তাহলে সেটা বলে মৎস্য অপরের গুরু ভাইদের অত্যন্ত উন্নতি সবার এই ছেলেটার উন্নতি হোক আমার বুকটা ফেলে উঠবে তো আমারই তাহলে বলে এ সাধু এর উন্নতি হলে আমার আনন্দ এটা সাধুর লক্ষণ এ তত্ত্বজ্ঞান লাভ করছে অনর এই কেন ওকে মেরে দে কোনো মত এ আবার কী কথা ভালো তো এটা আশীর্বাদ এ তো পাক এই জন্য বলছেন নির্মৎসরানাম সত্যাম যারা নির্মৎসর অপরের উৎকর্ষকে যারা সহ্য করতে পারেন না তাদেরকে বলা মৎসর নাই মৎসর যাহা সেটাকে বলে নির্মৎসর তারা নির্মৎসর ব্যক্তিগণের সাধুগণের সম্পত্তি এটা সাধুগণের সম্মত অন্য কাউন নয় আর বেদ্যম মাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম বেদ্য হবে তোমার জানবার বিষয় হবে বাস্তব বেদ্যম মাত্র বস্তু শিবদম শিব মানে হচ্ছে মঙ্গল শিব দো দো মানে দান করে শিব দা শিব শিব অর্থাৎ মঙ্গল যিনি দান করবেন শিব দো যে মঙ্গল দান করতে পারে এই মঙ্গল কোনো ছোটোখাটো মঙ্গল নয় চরম মঙ্গল তোমাকে যে দান করতে পারবে সেটা বলছে বেদ্যম বাস্তবম অত্রবস্তু শিবদম এটা এমন একটা পরম মঙ্গলময় বস্তু তুমি লাভ করবে আর যার দ্বারা তোমার তাপত্র উন্মূলনম তাপত্র উন্মূলনম মানে হলো ফ্রম দ্য ভেরি রুট ক ফ্রম রূপ থেকে জ্বর থেকে তোমার উঠে যাবে শত রজগুমের প্রতাপে তোমার যে ত্রিতাপ উপস্থিত হয়েছে কি কি তিনটা আধ্যাত্মিক আদিবৈতিক আদিদৈবিক এই তিনটে তাপের গন্ধ পর্যন্ত তোমার থাকবে না সেই জন্য বলছেন তাপত্য উন্মূলনম একটা হচ্ছে ছেঁটে দিলাম গাছটাকে তলা ওটা নয় তলা থেকে শেকড় থেকে তুলে ফেলে দাও ব্রজমণ্ডলে আমরা দেখি যখন কোনো ব্যক্তি গমের চাষ করেছে বা আখের চাষ করেছে সেই ফসলটা তুলে নিয়েছে শুষে তুলে নেওয়ার পর মাসখানেক ধরে সেটাকে রোদের মধ্যে শুকিয়েছে ড্রাই তারপর সেখানে আগুন জ্বেলে দিল একদিন ভালো করে হাওয়া চলছে দেখে আগুন জ্বলে দিল এটা কি হলো ওই শুকনোগুলো এগুলো তলা সমস্ত কিছু পুড়তে পুড়তে পুরো ক্ষেতটা পুড়ে ছাই করে দিল এর দ্বারা কি হলো এবার পরে কি করলো ট্র্যাক্টর নিয়ে এসে হাল চাষ করে দিল বোঝা গেল কি বললাম এই পুড়িয়ে দেওয়ার অর্থ হলো সে যদি না পুড়ায় আবার জল পেয়ে পরে আবার কখন সেটা অঙ্কুর বেরোবে সেই জন্য সেখানে মূল থেকেই শেষ করে দেয় এই কথাটাকে অনুভব করাবার জন্যই সেখানে বলেছেন তাপত্র উন্মূলনম তাপত্রয়কে তোমার একেবারে জ্বর থেকে শেকড় থেকে তুলে পুড়ে ফেলে দেবে আর থাকবে না কোনো শেকরের কোনো বংশ থাকবে না হ্যাঁ এইটা বোঝাবার জন্যই বলেছেন সেই বাস্তব সত্য বস্তু পরম বাস্তব যেটা সেই বস্তু শিবদম পরম মঙ্গল দান করতে পারে আর তাপকে উন্মূলন করতে পারে এই যে একটা জিনিস ভাগবত ধর্মের যে মহিমা আলোচনা করছিলাম ভাগবতের সেখানেও শ্রীমৎ ভাগবতম সম্বন্ধে বলা আছে যদ বৈষ্ণবানম ধনম ইয়ত্র পরমহংস মেক মমলম পরম জ্ঞান গিয়াতে ইত্যাদি কথা বলা রয়েছে এই যদ বৈষ্ণবানম ধনম ইত্যাদি কথা বলা রয়েছে এগুলো আসবে আমাদের ভাগবতের শেষের দিকেও ভাগবতের মহিমা তো চলেছে এখন এখানে অল্পের ওপর ব্যাখ্যা আমার করার দায়িত্ব পড়েছে বেশি করতে পারছি না সময়ের অভাবে শ্রীমৎ ভাগবতে মহামণিকৃতে এখানে শ্রীমৎ ভাগবতে মহামণিকৃতে মহামণিকে এখানে মহামণি বলতে স্বাভাবিকভাবে আমরা সামনে দেখতে পাচ্ছি মহামণিকে বলে বেদব্যাসজি মহামণি তিনিই তো দিয়েছেন তার মাধ্যমেই তো এসছে আবার অনেকে বলছেন না মহামুনি অর্থ বলেছেন শ্রী নারায়ণ সংক্ষেপে ভাগবত রচনা করেছিলেন কিন্তু আমাদের কাছে সহজ সরল অর্থ এটি দাঁড়াচ্ছে শ্রীমৎ ভাগবতে মহামণিকৃতে বেদব্যাস মুনি নয় মুনি কি বেদব্যাসকে মুনি বলা হবে মহামুনি যার মাধ্যমে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ উদয় হয়েছেন সে কি সাধারণ মুনি তাহলে স্বাভাবিক অর্থ শ্রীমৎ ভাগবত জি মহাপুরাণ বেদব্যাস দ্বারা এই জগতে এসছেন উদিত হয়েছেন শ্রীমদ ভাগবতে মহামণি কৃতে কিংবা পরের ঈশ্বরহ অন্য কোনো আর কার আরাধনা করব আমাদের তো দরকার নেই আর যেটাকে আলোচনা করতে গেলেই কি হয় বলে এর কথার যদি দু দশটা কথা আমার কানে যায় দু একটা সামান্য তখন কি হয় সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিবিহি শুশুভি শুশুভিস তৎকনা শুশুশুভি এখানে একটা গোপন তত্ত্ব রয়েছে এগুলো একটু স্পর্শ করে যায় কোনো সময় বিস্তৃতভাবে করব নির্জনে নিয়ে চলে যাবে আমাকে নিয়ে আর কারোর সামনে থাকতে হবে না সেখানে দেখবে এইসব বিস্তৃত আলোচনার সুযোগ পাবে সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র সদ্য কি হবে এই কথার কিছু কথা কানে আসার সঙ্গে সঙ্গে মনে হবে ভগবান হৃদয়তে এসে বাসা বেঁধেছে সদ্য হৃদয় অবরুদ্ধতে অবরুদ্ধ হয়ে যায় অবরুদ্ধ কাকে বলে বলছে অবরুদ্ধ হচ্ছে কি যাকে ঢুকিয়ে দিয়ে লক করে সিল করে দেবে আর বেরোবার কোনো রাস্তা নেই অবরুদ্ধ তাই তো রুদ্ধ হলো একটা ধর করে শিকল দিয়ে কাজ রুদ্ধ করে ঘরের মধ্যে ঢুকিয়ে যেখানে অবরুদ্ধ বলা হচ্ছে সেটা মানে কি সেটা আবার পুরো ভকে ঢুকিয়ে দিয়ে এমনভাবে লক করে দেবে সিল করে দেওয়ার বেরোবার জায়গা নেই অবরুদ্ধ আর বেরোতে পারবে না এইখানে বসে থাকবে অবরুদ্ধ হ্যাঁ তাহলে শ্রীমৎ ভাগবত মহামনিকৃতে কিংবা পরের ঈশ্বরাহা সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র শোনবার সঙ্গে সঙ্গে হৃদয়তে ভগবান যেন সদ্য এসে বাসা বেঁধে নেন শ্যাম সুন্দরকে আর কৃতিবিহি সুশুসুভিস তৎক্ষণা আমার কথা হলো জগতের সবাই তো ভাগবত কথা শোনবার জন্য আসছে না মহারাজ কত ছোটাছুটি করলো আমি বললো তুমি কাল থেকে কোথাও যাবে না এক জায়গায় বসে থাকবে একটা লোকেরও আসতে হবে না এখানে কোনো জায়গায় দৌড়াবে না যার কপাল ভালো থাকবে সে আসবে একটাও জায়গায় যাবে না দরকার নেই আমার আশা নেই তো দৌড়াবে কেন ইচ্ছা হলে আসবে না হলে না আসবে তাহলে কৃতিভির সঙ্গে সুসুবি তাহলে এই কথাটার মানে হলো যে কার শ্রীমদ্ ভাগবতী কথা শ্রবণের স্পৃহা জাগবে সুশুসুভি মানে হচ্ছে শ্রবণের তীব্র আকাঙ্ক্ষা কার মধ্যে জাগবে এর মধ্যে কথা হলো ওই আগেরটার সঙ্গে যুক্ত রয়েছে সুশুসুভি এটার আগে রয়েছে কৃতিবিহী তাহলে কৃতিভি যে যে কৃতিভি সেই সুশুসুভি হবে বোঝা গেল না কথা যে শ্রবণের তীব্র আকাঙ্ক্ষা পোষণ করছে সে কি করে করল সেটার কথার উত্তর দিতে গেলে যে কৃতিভি সুস্থবি যে কৃতিভি যার কিন্তু সুকৃতি আছে যে ভগবান গুরু বৈষ্ণব সংক্রান্ত গোপনে কোনো সেবা যার দ্বারা হয়ে গেছে কথাটা বুঝছে এগুলো সব গোপন রহস্য এগুলো ব্যাখ্যা না করলে তো কী বোঝা গেল এটা হলো কৃতিভি সাধারণ ব্যক্তিগণ কিছু পুণ্য পুণ্য করেছেন তারা ভাগবত কথা শুনবে না যত বলবে তারা রেগে যাবে তারা বিষয়ের কথা শুনতে চায় তাহলে যিনি শুশ্রূষুভি দশা লাভ করেছেন তিনি নিশ্চয়ই কৃতিভি কৃতিভি কথা হলো কৃত যিনি কিছু করেছেন যিনি কি করেছেন না পূর্বে করা আছে অলরেডি কৃতিভি অলরেডি তার গুরু বৈষ্ণব ভগবান ভগবত ধর্ম সংক্রান্ত কিছু এমন কাজ করেছে যার ভেতরে আত্মার একটা টান হচ্ছে একটা টান হচ্ছে আপনারা টানছে খিচ্ছে কেন সবার তো হয় না বৈষ্ণবের প্রতি ভালোবাসা হয় কিছু কিছু লোকের তাহলে এই এখানে অল্পের উপরে ব্যাখ্যা শুনলে শ্রীমৎ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরের ঈশ্বর সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিবিহি শুশ্রূষুভি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ মানে কি তৎক্ষণাৎ মানে কি মানে এই শোনার সঙ্গে সঙ্গে আর আসার কোনো তফাত কিছু নেই কোনো টাইম গ্যাপ নেই এ শুনলো আর কালকে আসবে ভগবান না যেই শুনলো তৎক্ষণাৎ এই হচ্ছে মজা সুশ্রুভি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ ভগবান এসে সেখানে বাসা বাঁধবে আর কিছু করতে পারবেন এত সুবিধে এত সহজ সরল পন্থা রয়েছে কেবল গুরু বৈষ্ণব সঙ্গে ভগবত কথা হ্যাঁ, হরি হরিবল হরিবল বলো কিন্তু কেউ করবে না কিন্তু কেউ করবে না মন্দ দশা ভারী এত সোজা কিন্তু কেউ করবে না কি করা যায় কি বলে মায়া পরে তিন নম্বর শ্লোকের একটু ব্যাখ্যা করি কত এদের ভয়েতে আমাকে ঘড়ি দেখতে আমি ঘড়ি দেখি না কি করবো বলছেন এখানে তিন নম্বর শ্লোক শোনো নিগম কল্পতরুর গলিতম ফলম सुख सुखमुखाद अमृतद्रव संयुतम पीबतो भागवत रसमालयम मुहुरहो रसिका भुवि भावुका निगमो कल्पतरोर्गलितम फलम सुखमुखादमृतद्रवसंयुतं पीबतो भागवतं रसमालयम् मुहुरहो रसिका भुवि भावुकः নিগম কল্পতরুর গলিতম ফলম আগম আর নিগম দুটো পথ আছে যেটার মাধ্যমে আমাদের এই জগতে অপ্রাকৃত জগতের যে জ্ঞান নেবে এসছে আগম এবং নিগম এর মধ্যে নিগম যেটা আছে কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবনমুখ ব্রহ্মা হইতে নারদের মতি ইত্যাদি ক্রমে আর একটা হচ্ছে সেখান থেকে শঙ্কর্ষণের কাছ থেকে শুনেছেন শঙ্কর্ষণের কাছ থেকে মহাদেব আদি ইত্যাদির মাধ্যমে যেটা এই জগতে এসছেন চেচেন নিগম আগম হ্যাঁ হ্যাঁ আগম আগম আর নিগম দুটো ভাগ এটাকে বলে আগম শ্রী চৈতন্য মহাপ্রভু দুটো বিচার করে বলেছেন আগম আর নিগম <clears throat> তোমার দৃষ্টিতে আলাদা মনে হলেও বাস্তবিক পক্ষে আলাদা নয় আগমের সিদ্ধান্ত আর নিগমের সিদ্ধান্ত দুটো একই আগম আর নিগমের দুটো সিদ্ধান্ত একই মহাপ্রভু এটা জানিয়েছেন শাস্ত্র তাই বলছেন আর নিগম কল্প তরুর গলিতম ফলম নিবা বেদরূপ বিক্ষের আমি সেদিনকে গরুর গরুর পুরাণের ভাগবত মহিমা বলেছিলাম অর্থ অয়ম ব্রহ্মসূত্রানম ভারত অর্থ বিনির্ণয় বলেছিলাম অর্থ অয়ম ব্রহ্মসূত্রানম ভারত অর্থ বিনির্ণয় একথা বলেছিলাম অর্থ অয়ম ব্রহ্মসূত্রানম ভারত অর্থ বিনির্ণয় তারপর বলছেন কি বলছেন ভুলে গেলাম হ্যাঁ গায়ত্রী রূপ ভাস গায়ত্রী ভাষ্য রূপ অসৌ বেদার্থ পরিবিঘ্নতা এটা গায়ত্রীর ভাষ্যরূপ আর তাও দেখলাম সত্য কথা আমাদের এখানে ভাগবত শুরুই হলো গায়ত্রী দিয়ে তোমার যদি গায়ত্রী করছো যা তোমায় দেওয়া হয়েছে ব্রহ্ম গায়ত্রী কাম গায়ত্রী কী দেওয়া হয়েছে ধীমহি বলে আছে প্রচোদয়া ধীমহি ইত্যাদি শব্দ আছে তো ভাগবতের প্রথম শ্লোকে এটা গায়ত্রী গায়ত্রীর রূপ সৌ বেদ অর্থ পরিবৃঙ্গিত বেদের অ্যাকচুয়াল অর্থটাকে একেবারে ঘনীভূত করে তোমার হাতে দেওয়া হয়েছে যেমন ধরো আঁখটাকে গলালে গলিয়ে রস বেরোলো সেটাকে গাঢ় করলে তাই কি না সেটা আস্তে আস্তে সেটাকে যত ঘনীভূত করবে তত থেকে গুড় বেরোয় তারপরে চিনি বেরোয় তারপর সেখান থেকে মিছড়ি বেরোয় সীতা সীতা মিছিড়ি অনেক কিছু শীতপল যত ফিল্ট্রেশন হচ্ছে যত ফিল্ট্রেশন হচ্ছে তত পিউরিফাই হতে হতে শেষে দেখবে একদম সারবস্তুটা নানা স্বাস্থ্য বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস বলেছেন সমস্ত শাস্ত্রকে পুরো মন্থন করে গোস্বামীরা যেন ক্রিমটা তোমার হাতে নানা স্বাস্থ্য বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিতকর নৌতিব বনে মান্যও শরণ্যা করো সমস্ত শাস্ত্র তোমার বুদ্ধি নেই তুমি যেই পড়বে এই তোমার পদ্মপুরাণ পদ্মপুরাণ ছেড়ে দিয়ে যেই কুর্মপুরাণ বলি কী বাবা এই উল্টোপাল্টা দেখি হবে এই জন্য বহু শাস্ত্র অনুশীলন নিষেধ একমাত্র গুরু বৈষ্ণবের বাণী আর যেটা তারা বলবে সেটা করবে বদ্ধজীব করবে না করতে গেলেই বিপদ তারা মেলাতে পারবে না তারা রিকনসাইল তারা যে তাসটাকে মেলাতে পারবে না মহাপুরুষগণ বলতে পারবে যে পদ্মপুরাণে কেন এরকম বলেছেন কেন সেটা গরুর পুরাণে এরম বলেছেন কেন এরকম বললেন আলাদা আলাদা মনে হচ্ছে এইগুলো একমাত্র মেলাতে পারেন গোস্বামীগণ অর্থাৎ গোস্বামীগণের আনুগতি যারা তারা সাধারণ ব্যক্তি পারে না এটার মানে যে এটা ঘুরিয়ে এটি মানে হবে এটা অনুভব বিশ্বাসই করবে না সেই জন্য বেদরূপ কল্পবৃত্তের গলিত ফল ফল কখন গলিত হয় এ আবার কি কথা বলে এখানে বলছেন এ এমন একটা ফল যেটার কোনো হেয় অংশ নাই যেটার কোনো হেয় অংশ নাই এই ফলটার কোনো হেয় অংশ নাই মানে তোমার ছাল বাকলা আটি কিচ্ছু নেই বলে কেমন ফল রে বাবা বলে হ্যাঁ এটা এমন একটা ফল নিগম কল্পতরুর গলিতম ফলম একবারে কন্ডেন্স হয়ে ঘনীভূত হয়ে ওটাতে গলে বেরিয়েছে কিন্তু এমন একটা ফল যে ফলটাকে সুখপক্ষী আস্বাদন করেছেন এই জগতে আমরা জানি যেটা পাখি আস্বাদন করে তোতা সুখ যেটা ঠক্কর মারে সেই ফলটা বেশি মিষ্টি হয় ঠিক সেই ভাবটা নাও সুখ তার স্বরূপের বিচার আমরা বলেছি সুকহ নন্দ নন্দ নস্তু সাক্ষাৎ ভগবান বলেছেন সুখরূপে এসছেন আগেই আমরা আলোচনা প্রথমে স্কন্দ পুরাণের মহিমাতে দেখেছি সেখানে বলতে গিয়ে বলছেন এটা সত্যি সত্যি বিশ্বাস করো এমন একটা ফল যেটা নিগম অর্থাৎ বেদের কল্পতরু বৃক্ষের একটা সারাত সার ঘনীভূত একটা বাস্তব ফল যেটা রসে রস একটা ছাল বাকলা কিছু নেই মহাপ্রভু যখন আমঘাটাতে ঘুরছিলেন গদ্রুম দিয়ে ঘুরছিলেন সেখানে হঠাৎ একটা আম গাছ পুঁতে তুর্ক করে আম গাছ থেকে বড় করলেন ফল করলেন ফলকে তাড়াতাড়ি বললেন ফলগুলোকে পাড়ো জল দিয়ে ধুয়ে আমান্য করে সব এক একজনকে একটা ফল দিলেন এগুলো গল্প নয় চৈতন্য ভাগবতা আছে গোদ্রুমে ঘুরতে ঘুরতে আমঘাটা আমি জন্য আমরা আমঘাটায় যাই না আমঘাটার বৃক্ষগুলোকে মেটে মেটে আমঘাটা আমঘাটায় বৃক্ষ বলছে এক একটা ফল খেলে এক একজনের উদর পূর্তি হয়ে যায় এত ভালো ফল মহাপ্রভু দেখেছেন যেন মনে হচ্ছে ছাল বাকলা নেই বলা আছে তো ওইখানে দেখো মহাপ্রভু পাপঞ্চিক লীলা করছেন সেখানে দেখালেন আর এখানে সাক্ষাৎ বেদ নামক যে বৃক্ষের প্রপক্ষ ফল সেটা কি হতে পারে এটার মানেটা কি হলো এবার বুঝে দেখো ঘনীভূত বেদকে সম্পূর্ণ সোয়ার্চ করে জাল দিয়ে যেমন দুধকে জাল দিয়ে একেবারে খি খোয়াখির করা হয় সেরকম বেদের থেকে সারা সার বার করে সর্ববেদৈশ্য রহমবেবিদ্য এই যে এখানে যে বলছেন নিগম কল্পতরুর এটা হচ্ছে গলিতম ফলম এর দর্শনটায় অনেকে বিশ্বাস হয় না এটা আবার কি গলিত কখনো ফল হয় নাকি হ্যাঁ হয় গলিতম ফলম আর সুখমুখাদ অমৃততব সংযুতম সুখ নামক পক্ষী যখন ওটাতে চঞ্চু ঠেকিয়েছেন তাতে মিষ্ট হয়েছে সত্য কথা এই জগতে যখন ভগবানের ভোগ লাগাও তোমরা সেটা মহাপ্রসাদ হয় সেটা যখন বৈষ্ণব খায় মহামহাপ্রসাদ হয় মহাপ্রভু এসব কথা ব্যাখ্যা করেছে সুকৃতি লব্য ফেলা লভ বলেছেন জগন্নাথের প্রসাদ এটা পেয়ে কি আনন্দে এরকম কাপড়ে বেঁধে রেখেছেন আজ সুকৃতি লব্য ফেলা লব প্রভু এটা মানে কি বড় আশ্চর্য আনন্দময় বিলাস ভগবান এক একটা বৈষ্ণবে এক একটা বিলাস থাকে সেটা তো দোষ দর্শন করতে নাই এক একটা বৈষ্ণব এক একটা থাকে উনি এটা কেন করলেন এটা বিলাস তুমি নকল করবে না বলছেন এখানে যে সুখ নামক এই পক্ষী তিনি যখন ওই ফলে ঠক্কর মেরেছেন আস্বাদন করেছেন তাতে তার এই যে ঠোঁটের অমৃত বৈষ্ণবের মুখে তো অমৃতই থাকে সেটা মিশে গেছে ওখানে মহাপ্রভু মাঝে মাঝে বলতেন স্বরূপ এই খেয়ে দেখো কৃষ্ণ কেরাম আস্বাদন করেছে জগন্নাথ একটু জগন্নাথের প্রসাদ পাণ্ডা দিয়েছে প্রভু এনে নিজে আস্বাদন করে মাথা ঘুরে গেছে স্বরূপ একটু খেয়ে দেখো সাক্ষাৎ কৃষ্ণকে রাম ফেয়েছে কৃষ্ণের মুখের যে গন্ধ এই প্রসাদের মধ্যে রয়েছে মহাপ্রভু বলেছেন বলে দেখো খেয়ে দেখো এ হতেই পারে না কৃষ্ণের মুখের অধরের যে অমৃত এইটা এর সঙ্গে প্রসাদ এই যে খেয়েছে এঁটো এ মিলে গেছে ওই গন্ধ এখানে চলে এসছে আর রাধারানীও তাই তুমি যত মিথ্যা কথা বলে রাধারানীকে খাওয়াতে চাইবে খাবে না তাই জন্য সখীগণ কী করতেন না খেয়ে মরে যাবে কখন কি হবে আর কৃষ্ণের বাড়ি থেকে তো প্রসাদ আসবেই অন্য সময় দুবার তো আনি একবার সকালে খেয়ে আসেন ওখানে ভোজন করে রান্না করে আবার বিকেলবেলা ওখানে দিয়ে আসে পরে আবার ধনিষ্ঠা আনিত কি তার মধ্যেখানে তো কিছু দিতে হবে তখন পরমান্ন আদি রান্না করে সখীরা গোপনে কি করেন কৃষ্ণের অধরামৃত আলাদা রাখা থাকে ও যেহেতু খাবে না যেই বলবে কৃষ্ণ নয় এটা ওই জন্য ওই রান্না করে ওর মধ্যে কৃষ্ণের প্রসাদটা ঢুকিয়ে দেন মেরিয়ে দিলে এখানে আনলে গন্ধ আসবে এবার কৃষ্ণের প্রসাদ পেয়েছি আসলে কিন্তু কৃষ্ণের প্রসাদ আসেনি কৃষ্ণের প্রসাদ লুকিয়ে রেখে দিয়েছে ওইটা ওর সঙ্গে মিলিয়ে দিয়েছে নাহলে খাবে না রাধারানী কৃষ্ণের প্রসাদ ছাড়া কিচ্ছু খাবে না বুঝে গেল ওকে বাঁচাবার জন্য এইগুলো করত এই জন্য মহাপ্রভুর এই লীলাগুলোর আলোকে এইগুলো আলোচনাগুলো আনন্দ হয় মহাপ্রভু বলছেন দেখো স্বরূপ খেয়ে দেখো কৃষ্ণের অধরামৃতের যে আস্বাদ এইখানে চলে গেছে কি রকম কি আস্বাদন বাপ রে বাপ এইখানেও তাই দেখা যাচ্ছে সুখদেব গোস্বামী সুখপক্ষী যখন ভাগবতকে স্পর্শ করেছেন তার অপ্রাকৃত চঞ্চু দ্বারা তাতে এই ভাগবত তো ভাগবতী তাতে যখন আবার এই অমৃত সুখ মুখা সুখ মুখাদ অমৃত দব সংযুতম তার মধ্যে মিলে গিয়ে যে কি হয়েছে এটা আর বলা যায় না সেই জন্য আমাদের ব্যাসদেবজি আরাধনা করছেন প্রার্থনা করছেন সবার কাছে যে পিবত পান করুন সবাই পিবত ভাগবতম রসম আলয়ম রসম আলয়ম কথাটার অনেক অনেক জায়গায় অন্য অন্য ব্যাখ্যা আলয় বলতে একটা মন্দির যেখানে রসে পরিপূর্ণ রসম আলয়ম রসের আগার আবার অনেকে বলেন যাবজ্জীবন বেঁচে থাকবে সেই পর্যন্ত আস্বাদন করো আবার কেউ কেউ বলে অনন্তকাল আস্বাদন করে যায় বাস্তবিক পক্ষে তাই যে ভাগবত আস্বাদন করে সে তো অমরত্ব প্রাপ্ত হয় তার তো মৃত্যু বলে কিছু নেই যেই ভাগবত শুনে নেবে তার মৃত্যু বলে আর কিছু নেই তো বাস্তবিক ভাগবত কথা যদি শোনো একবার অমর হয়ে যাবে আর তো তোমার জীবনে মৃত্যু বলে কিছু থাকবে না তাহলে এটা নিত্যকালের আস্বাদনের বিষয় হয়ে যাচ্ছে তাহলে পিবত ভাগবতম রসমালয়ম আর কখন করব বলে সব সময় মুহুরহ সব সময় পান করো মুহুরহ যেটা গোকর্ণজি মহারাজ এই পিতাশ্রীকে বললেন সেবস্ব সাধু পুরুষাণ জহি কাম তৃষ্ণাম আর বনে গিয়ে কি করতে বললেন বলে আস্বাদন করো কথা কথা আস্বাদন করো সেখানে গিয়ে অনট গল এই কথা আস্বাদন করতে করতে দেহ ছাড়ো কি হয় গতি দেখো বলছেন এখানে পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ মুহুর মুহুর এই রস আস্বাদন করো ভাগবত মুহুরহ আর কারা পান করবে বলে রসিক ছাড়া কেউ পান আর রসের কথা যে বললাম যে চিটেগুড় খেতে গিয়ে পিঁপড়ে ওর মধ্যে আটকে মরে যায় সেই রসের রসিকগুলো হবে না জররস গোপনে মারছো এদিকে এসে এখানে ভাগবত কথা হবে না আসল রস খেতে হবে পিঁপড়ে যেমন গুড়ি আজকে মরে যায় খেজুরে গুড় মেরে দেবে গিয়ে দেখলো ওর মধ্যে পড়েই আস মরে পড়ে রইল আর হলো জীবন শেষ ওই রস আমাদের খেতে হবে না জড় জগতের রস নিও না আমি জানি ভালো লাগবে ভালো তো লাগবেই কিন্তু নিও না ওগুলো ভরা ডুবি তাজি বলছেন এখানে রসমালয়ম আর মুহুরহ রসিকা যারা রসিক ব্যক্তি বাস্তবিক রসের আস্বাদন করেছেন তারা জগতের রস দিলেও নেবে দিয়ে দেখবে তাদের কিছু তো ফেলে দেবে সব তারা তো পেয়ে গেছে না আসল রস ভগবান ছাড়া কি রস রসময় বস্তু কে রস বৈশ রস এবাহি অয়ম লব্ধানন্দী ভবতী সে তো ভগবান থেকে অন্য ব্যতিরেক ভাই যত রস এই জগতে বিস্তৃত হয়েছে সব ভগবান থেকে অন্য কোথা থেকে রস আসেনি মুহুর অহ অহ মুহু মুহু পান করুন রসিকা ভুবি ভাবুকা আর যারা ভাবুক ভাবুক বলতে জড় ভাবুক না ফিলোসফার না এর হচ্ছে বাস্তব ভাবুক যারা কৃষ্ণ ভগবান ধাম নাম পরিকর বৈশিষ্ট্য লীলা এর ভাবনায় যারা ডুবে গেছেন গোপিকাগণ ডুবে রেখেছেন না গোপিকাগণ ভ্রমণগীততে রাধা যে প্রাণ রয়েছে কি জন্য গোপিকাগণ গোপিকীতা তো বলেছে তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতম কবিবিড়িতম কলম তাপহাম আমরা একমাত্র বেঁচে রয়েছি প্রাণটাকে ধরে রয়েছে কিসের দ্বারা তোমার কথারূপ যে অমৃত তপ্ত জীবন আমাদের মরে যাওয়ার কথা এতদিন কিন্তু এই কথা মানেই তো তুমি যেই কথা সেই তুমি তাই তো কৃষ্ণ কথা কৃষ্ণ নাম সেটি তো কৃষ্ণ কাজী তারা কৃষ্ণকেই ধরে রয়েছে কিন্তু জড়জগতে যারা বড় বড় ব্যাখ্যা করেন বৃন্দাবনে তারা কি সিদ্ধান্ত বলেন জানলে মাথা বৈরবাদ হবে অনেক দিন ভাগবত কথা বলে পরে আমি খবর পেলাম বলছেন যে তারা বলছেন এই কথা আমরা কি করলাম কাত্যায়নী দেবীর চরণে দিয়ে দিলাম হ্যাঁ কাত্যায়নী দেবী চরণে দেবী কেন ভাগবত কথাটা কি ভাগবত কথা মানে তো কৃষ্ণ তাকে কাত্তায়নী দেবী চরণে দিয়ে দেবে তার দাসীর চরণে তাহলে সাধারণ সিদ্ধান্ত জানতে পারলো না হয়তো বড় বড় সিদ্ধান্ত মুখস্থ করে রেখেছে সে মায়াবাদীর বড় বড় সম্প্রদায় তাকে বলছে মহাপুরুষ আবার জীব গোস্বামীকে বলতো মহাপুরুষ আবার হরিবল করে দিচ্ছে মাঝে মাঝে খিচুড়ি তৃণাবু বলছে খিচুড়ি এও বলে এও বলে ঠাকুর ফাকুর ওই যে ঠাকুরজি সব বলে খিচুড়ি সব মানে আমাদের সম্মুখে এলে ও আমরা তো তর্ক করব না দু একটা কথাতে চুপ হয়ে আমরা তর্ক করে কি দরকার লাভ নেই তো তর্ক তর্ক বাড়বে কিন্তু কিভাবে লোক ঠকে যাচ্ছে আসল কথায় জানতে পারছে না আমরা দুর্ভাগ্য প্রকাশ করছি কি করব আমাদের আমরা তো সবার কাছে পৌঁছাতে পারবো না আর যদিও এই কথা কয়েকশো হাজার লোকও শুনতে পারতেন আগেকার দিন এরা মতো অনেক মহাপুর আমরা দেখেছি আমাদের গুরু মহারাজ একটা জায়গায় বসে একজন বলছে ভাগবত কথা শুনবো গুরু মহারাজ যাবো তোমার কাছে একটা লোক গরিব লোক সে বলছে ভাগবত কথা শুনবো গুরু বলছে যাব তোমার কাছে বামন মহারাজ এরম করেছেন এই মহাপুরুষের লক্ষণ কিচ্ছু নেই গ্রামের ব্যাপার দু চার যজন বসে রয়েছে ওখানে ভাগবত কথা বলে যাচ্ছে পরবর্তীকালে আমাদের মাথায় বজ্রাঘাত হলো হাই এত বড় একজন মহাপুরুষ এই হরি হরিকথাটা বললেন ঠিক আছে পাঁচজন দশজনের কাছে বলেছেন এই কথাটাই যদি আমি তাদের শোনাবার ব্যবস্থা করতাম এক হাজার লোকের কাছে কত উপকার হতো বৈষ্ণবের তো তাই বৈষ্ণব তো তাই চায় যে যত পরিমাণে সমাজের উপকার হবে এই কথাটা ঠিক আছে আমাদের তো কোনো বিকার নেই শুনলাম কিন্তু এই মহাপুরুষের কথাটা যদি কয়েক হাজার লোককে শোনাবার ব্যবস্থা করতাম সেটাই তো সেদিন বলেছিলাম না ধ্যাত বা অনুমোদিত পঠিত ধ্যাত বা অনুমোদিত হ্যাঁ শ্রুত বলছি শ্রবণ করে পাঠ করছে কাউকে অনুমোদন করছে তাহলে কত স্বীকৃতি লাভ দুর্ভাগ্য করার কিছু নাই তাহলে মুহুরহ রসিকা ভুবি ভাব কাহা পরে কালকে আমরা আলোচনা করব ওং নৈমেষে অনিমিষ ক্ষেত্রে ঋষয় সনকাদয় সত্রম স্বর্গায় লোকায় সহস্র সমমাসত সহস্র সম সহস্র সমমাসত বলতেন সহস্র বস্ত্রব্যাপী একটা যজ্ঞের আয়োজন করেছেন ওম নৈমিষ অনিমিষ ক্ষেত্রে সয়ুহ সৌনকাদয় সত্রম স্বর্গায় লোকায় এই শ্লোকের বাস্তব ব্যাখ্যা হওয়া দরকার সত্রায় স্বর্গায় তারা কি স্বর্গলোক প্রাপ্তির জন্য যোগ্য করছিলেন এক হাজার বছর দিয়ে এত সস্তা এই জন্য গৌড়ীয় দর্শনের আলোকে আমাদের এইসব কথা আলোচনা হতে হয় গুরু বৈষ্ণব আনুগত্যে নিজের অহংকারে নয় আজকে যদি সময় হয়ে গিয়ে থাকে তাহলে আবার কালকে আলোচনা হবে আজকে এই পর্যন্ত থাকলো আমি বড় দুঃখী আলোচনা কিছু হলো না কাল থেকে একটু আগে আলোচনা হলে ভালো হয় আমি পাঁচটায় আমাকে নিয়ে আসে পাঁচটা পাঁচে দশে এসে দেখি আমাকে বসে থাকতে হয় কুড়ি মিনিট পেয়ে সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেলে ভালো হয় হ্যাঁ। ভগবানের কথা আবার সুখদেব ভক্ত ভাগবত হ্যাঁ বৈশিষ্ট্য তো যখন ভক্তের মুখ দিয়ে বেরোলো তখন তার মহিমা বেশি অনেক বেশি আমরা কালকে এ বিষয়ে আলোচনা করব আর কিছু করার নেই দুর্ভাগ্য ঠিক আছে वाछा कल्पतरुवश्च कृपा सिंधु व्यवच पतितानং পাবন বৈষ্ণভ্যো নমো ওই তো শ্রী বামন গোস্বাই মহারাজের হাতে একটা কা- গাড়ি এনে একজন চাবি দিয়েছিল বামন গোস্বামী ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বললেন এটা কি বুঝি এটা একটা অ্যাম্বাসাডার গাড়ি আপনার জন্য এনেছে ভালো করে দেখে বলুন হাতটা দাও এ নাও রাখো বললো মহারাজ আপনার জন্য এনেছি আপনি রাখুন বলছে না আমি আমি নিলাম নিয়ে তোমাকে দিয়ে দিলাম কেন বলে আমি এই জঞ্জাল আমদানি করব না আমি এখন গাড়ি চললে আমার শিষ্যরা বলে গুরুদেব গাড়ি চাও আমিও গাড়ি কিনব সেই জন্য আমি এসব করব না আমার দরকার হলে আমি যদি না পাই ট্যাক্সি নিয়ে নেবো বাস আছে এগারো নম্বর পা তো আমার নিজেরই আছে এগারো নম্বর গাড়ি আমি চলে যাব আমি এসব গাড়ি ফাড়ি নেবো না তুমি যাও গাড়ি নেননি এখনকার দিনে তো গাড়ি একটা আনলে বাবা গাড়ি এনেছে দে দে তাতেই দে এনা ধরো খুব হয়েছে গাড়ি এটা আমায় দিচ্ছে আমি কি করব। আমি তো চালানো ছেড়ে দিচ্ছি পূর্বার সময় বলে ধরো আচ্ছা দা ঠাকুরের কাছে পুজো ফুজো দিও আচ্ছা